সবাই যখন ঘুমের বাড়ি রঙিন স্বপ্ন সারি সারি সবাই যখন ঘুমের বাড়ি রঙিন স্বপ্ন সারি সারি চোখে জমায় ভিড় আমি তখন ছন্ন ছাড়া স্বপ্নগুলো বাঁধন হারা আমি তখন ছন্ন ছাড়া স্বপ্নগুলো বাঁধন হারা পায় না খুঁজে নি হেরাসু তোমারই প্রেমেতে আকুর হে রসুল তোমারই প্রেমেতে আকুল দিও দেখা সপনে মোহাম্মদ রসুল মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ রসুল মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ রসুল মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ রসুল আলোর ঝিকি মিকি নিয়ে যখন পূবাকাশে সূর্যটা হাসে আর মোড়া ভেঙে পাখিরা তখন ডানা মেলে বাতাসে ভাসে আলোর ঝিকি মিকি নিয়ে যখন পূবাকাশে সূর্যটা হাসে আর মোরা ভেঙে পাখিরা তখ ডানা মেলে বাতাসে ভাসে মনে মনে সঙ্গোপনে মনে মনে সঙ্গোপনে তারাও তোমার নামে ব্যাকুল মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ রসুল মুহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ রসুল মুহাম্মদ মুহাম্মদ মোহাম্মদ রসুল মুহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ রসুল তারাদের চুপি চুপি গল্প গানে নীরব সন্ধ্যার আগমনে চাঁদের রূপালি আলোর শনি সারা জাগায় জো নাকি বনে তারাদের চুপি চুপি গল্প গানে নীরব সন্ধ্যার আগমনে চাঁদের রূপালি আলোর শনি সারা জাগায় জো নাকি বনে মনে মনে সঙ্গোপনে মনে মনে সঙ্গোপনে তারাও তোমার নামে ব্যাকুল মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ রসুল মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ রসুল মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ রসুল তরঙ্গ সুস্থ সংস্কৃতির অনুপম আঙিনা